আল্লাহ নবী আলহিসাম চাইলে মোহাম্মবুল আলমিন তার রাসুলকে সেই অর্থ এবং সামর্থ্য দান করে মসজিদ নবীকে অত্যন্ত অন্যতম একটি মসজিদ করার সুযোগ করে দিতেন আল্লাহ নবী আলিসালাতামের মসজিদ ছিল খেজুর পাতের ছাউনি পার্শ্বের ওয়ালগুলি ছিল কাদা দিয়ে ওই পাথর টাথরকে সাজিয়ে দেওয়া কোনো মতে নিচে ছিল পাথর বিছানো ছোট ছোট এত অনারম্বর এক মসজিদ আল্লাহ নবী আলিসাল্লাম বানালেন সেই মসজিদকে আরও কারুকার্য সুন্দর বানাবের জন্যে অর্থকরি সেই যুগেও কম ছিল না যারা দিনের জন্য সব কিছুকে দিয়ে ফেদা করেছিলেন তাদের সব কিছু দিয়ে আল্লাহর ঘরও তিনি বানাতে পারতেন মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তা না করে বরং তিনি বললেন যে আমাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয় নাই আমাকে নির্দেশ করা হয়নি মানে কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ করা হয় নাই এই মসজিদকে কারুকার্য করা সৌন্দর্যমণ্ডিত করা এটা দিনের কাজ নয় এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মসজিদ ঘরকে কারুকার্য করা সাজানো এর মার্বেল উন্নত হওয়া এর পাথর সুন্দর হওয়া এর কার্পেট সুন্দর হওয়া ইত্যাদি ইত্যাদি আজ প্রতিযোগিতা হয়েছে আজ আমাদের মসজিদ বানাবের প্রতিযোগিতা তুঙ্গে কিন্তু মুসল্লি বানাবের আমাদের কিন্তু কোনো প্রোগ্রাম হাতে দেখতে পাই না থাকলে অত্যন্ত দুর্বল অত্যন্ত জয়ীফ আল্লাহ নবী আলিসালামের খেজুর পাতার মসজিদে মুসল্লি নামাজি বানাবের প্রোগ্রাম হতো আর আমাদের মসজিদগুলি মসজিদ সাজাবের প্রোগ্রাম চলে নতুন মসজিদ হচ্ছে মার্বেল পাথর বানানো হচ্ছে কারুকার্য করা হচ্ছে এমন কিছু মসজিদ দেখা যায় যার সামনে মেম্বার মেহরাবগুলিকে এত কারুকার্য সেখানে দাঁড়িয়ে নামাজ পড়লে নামাজের মন এদিক ওদিক চলে যায় পাথরগুলি এমন কার্পেটগুলি এমন যেখানে সত্যিকারে বলতে কি নামাজ সঠিকভাবে হয় কিনা আল্লাহ ভালো জানেন এজন্য বন্ধুগণ মসজিদ বানাবের মসজিদ বানানো দরকার প্রয়োজন হলে আছে এক মসজিদ ভেঙে আর এক মসজিদ এক জামাত ভেঙে আর এক জামাত ঈদগাহগুলিকে আজ বেশ কারুকার্য করার জন্য বছরে দুইবার সালাত হবে সেখানেও আজ প্রতিযোগিতা চলছে আমি পৃথিবী বাংলার মাধ্যমে দশক শ্রোতা সকলকে মুসলিম জাতিকে আহ্বান করতে চাই আসুন মসজিদ কে কারুকার্য করার ব্যাপারে আমাদের যেহেতু নির্দেশ নেই ঘর পাকা করব আমার সুন্দর করব সেই অজুহাতে মসজিদ ঘর না আপনার ঘর আপনি কিভাবে করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আল্লাহর ঘর বানাতে হলে আল্লাহর নিয়মে আপনাকে বানাতে হবে তাই মসজিদকে এত কারুকার্য নিয়ে আজ প্রতিযোগিতা করা যেমন ঠিক না এখানে পয়সা নষ্ট না করে এই পয়সাটা দিয়ে যে ইমাম রেখেছেন যেই মোয়াজ্জেন রেখেছেন এই মসজিদে যে দর্শ ও তদ্রিসের ব্যবস্থা করেছেন তালিমের ব্যবস্থা করেছেন মুসল্লি বাড়াবের বিভিন্ন প্রশিক্ষণের ক্ষেত্রে মুসল্লি বাড়াবের জন্য বিভিন্ন বইপত্র বিভিন্ন অজনসিহতের জন্যে আপনার এই অর্থকে ব্যয় করুন এটাই হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের দিনের সুন্দর নিয়ম মসজিদ বানিয়েছে ওই মহল্লা এমন আমরা এর চেয়ে কেমন ভালো বানাবো ওরা মিনারা বানিয়েছে দশ ফিট আমি কিভাবে বিশ ফিট এইভাবে প্রতিযোগিতা করা এটা কিন্তু কেয়ামতের আলামত যেটা আগের পর্বে আমরা আলোচনা করেছি হাদিসের আলোকে এজন্যে আবারও বলি মসজিদ বাড়ানোর প্রতিযোগিতা না করে মুসাল্লি বাড়াবের প্রতিযোগিতা যদি আমরা করতে পারি তাহলেই হবে আমাদের কল্যাণ ও মঙ্গল এতে করে আমরা দিন ও দুনিয়ার যে কোনো এই মসজিদ থেকে অভিজ্ঞতা শিক্ষা অর্জন করার আমরা সুযোগ পাবো ইনশাআল্লাহ এই হাদিসটি ইমাম আবু দাউদ বর্ণনা করেছেন ওরেদাত আলাইয়া উজুর উম্মতি আমার উম্মতের বিভিন্ন কাজের সোয়াবগুলি আমাকে দেখানো হয়েছে কোন কাজ করলে কত সোয়াব কি করলে কটক নেকি এগুলি আমাকে আমাকে দেখা হয়েছে তার মধ্যে কি দেখা হয়েছে হাত্তাল কাদা আতু ই হরি জোহার রাজুল মিনাল মসজিদ মসজিদে একটা খড়কুটা একটা ছোট্ট কিছু কাঠ বা একটু ময়লা বা একটু পাতা যা কিছু মসজিদের মধ্যে পড়ে থাকে ময়লা টুকরা এটাকে নিয়ে যখন কোনো মানুষ হাতে করে নিয়ে গিয়ে মসজিদের বাইরে ফেলে দেয় ওই ফেলে দেওয়াটা এরও একটা সোয়াব আল্লাহ রব্বুল্লা আলমিন ওম্মতে মোহাম্মদীকে দান করেন সুফহান আল্লাহ আসিম তাহলে মসজিদে কোনো কিছু যদি পড়ে থাকে সেটা বের করে দেওয়া ইমাম আহমদুল হাম্বাল রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলা হয়েছে তিনি যখন মসজিদে কোনো খড়কোটা পেতেন তো এগুলি নিয়ে পকেটে রেখে দিতেন এরপরে মসজিদে যখন সালাত আদায় করে শেষ করে বের হয়ে যেতেন তখন পকেট থেকে বের করে ওগুলি বাইরে ফেলে দিতেন সুফহানাল্লাহ ইমাম আহমদুল হাম্বা ইমাম আহলিসুন্নাউল জামা যিনি দশ লক্ষ হাদিসের হাফেজ এক মিলিয়ন হাদিসের হাফেজ ছিলেন সেই ইমাম মসজিদ থেকে খড় খড়খুটা ফেলে দিয়ে নিজের আখেরাতের ব্যালেন্সে সোয়া বাড়াতেন আমরা অনেক সময় মনে করি আমি তো এত বড় মানুষ আমি হয়তো আলেম মানুষ আমি বড় শিক্ষিত পণ্ডিত মানুষ আমি কি করে মসজিদের ওই ময়লাটা হাতে করে নিয়ে বাইরে ফেলে দিব বন্ধুগণ কেমতের মাঠে যখন আপনার স্বভাব কমে যাবে তখন তো ওই সবটা ওইটা আপনার ব্যালেন্সটা কাজে লাগবে এ কথাটা আপনাকে মনে রাখতে হবে এই জন্য যে হন না কেন আল্লাহর ঘর পরিষ্কার করার জন্যে এখানে কাউরি ছোট বড় নয় বরং সোয়াব সবারই প্রয়োজন রয়েছে এজন্যে আমাদেরকে যদি সম্ভব হয় যার জন্যে মসজিদ ঘরের কোনো কিছু থাকলে সেটাকে বাইরে ফেলে দেওয়া বা যারা দায়িত্বে আছেন তাদেরকে বলে দেওয়া এটা হবে আমাদের একটা দায়িত্ব যাই হোক এই হাদিসটি ব্যাপারে ইমাম তিরমিজি বলেছেন হাদিসটি গরিব এটাকে ইবনে খোজাইমা সহি বলেছেন মোট কথা হাদিসটি কিন্তু সহি এখানে ওলামাদের কাছে এজন্যে আমাদের মনে রাখতে হবে মসজিদ পরিষ্কার পরিচ্ছন্নর ব্যাপারে তাহলে আপনি যদি মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতা করেন হতে পারে জুমার দিনে গিয়ে আপনি মসজিদ আমরা দেখেছি মদিনা ইউনিভার্সিটিতে পড়ার সময় যে মসজিদ নবী পরিষ্কার করার জন্যে সরকারিভাবে নিয়োজিত রয়েছে অনেকগুলি কর্মচারী হাজার হাজার কর্মচারী তারপরেও ওই সৌদি আরবের গ্রামগুঞ্জে যারা থাকে যাদেরকে যাযাবর বলা হয় বেদুইন বলা হয় ওরা এই আল্লাহর নবীর মসজিদ পরিষ্কার করে সব নেওয়ার জন্যে ওদের কাছে কিন্তু টাকা পয়সা রয়েছে তারা দূর দূরান্ত থেকে বা মদিনাবাসীর অনেক মানুষ এই মসজিদ নবীতে এসে ওই সরকারি কর্মচারীদের সঙ্গে নিজেরাও আল্লাহর ঘর পরিষ্কার করার জন্য সময় দেয় আমরা অনেক সময় মনে করি এই মসজিদ পরিষ্কার করবে কে মোয়াজ্জেন সাহ বা কর্মচারী এটা আমার কি দায়িত্ব টাকা দিলেই হয়ে গেল বন্ধুগণ টাকা দিলে তো হয় কিন্তু নিজেও সরাসরি এই নিকির কাজে অংশগ্রহণ করা এটা আমাদের প্রয়োজন কারণ কেমতের মাঠে এই ধরনের ছোটখাটো নেকিগুলি দিয়ে আল্লাহ আমাকে হয়তো পার করে দেবেন ইনশাআল্লাহ যেই দিন আপনার ছেলে মেয়ে আপনার স্বজন কেউ আপনাকে সহযোগিতা করবে না ইয়ামাইয়া ফিরুল মার ওমিন অম্মিহি ও আপনার ভাই থেকে আপনি ভেগে যাবে ভাই ভাই ভাগে যাবে স্বামী স্ত্রী ভেগে যাবে বাবা মা ভেগে যাবে ছেলে সন্তান বাবা মা ভেগে যাবে কেউ কাজে আসবে না সবাই সেই কামতের দিন এই জন্য সোয়াবকে ছোট করে না রাখা কত বেশি করে সোয়াব করে আখেরাতের ব্যালেন্স বাড়া যায় যাতে করে সেই দুর্দিনে কঠিন দিনে সেই বিভীষিকাময় অবস্থাতে আপনার নিকির পাল্লা হালকা হয়ে জাহান নামে যেন যেতে না হয় মহানব্বুল আলমিনের কাছে আমাদের এই জন্যে দোয়াও করতে হবে ভালো কাজে নেকির কাজে যেন আমরা নিয়োজিত থাকি ভালো কাজ করতে পারি পাপ থেকে আমরা বিরত থাকতে পারি এরপরের হাদিস ওয়ান আবি কাতাদি আল্লাহ আন কাল কাল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইদা দাখালা হাদুকুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন মুত্তাফাকুন আলাইহি আবু কাতাদা রাজি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইদা দাখালা আহাদুকুল মসজিদ যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করবে ফালা ইয়াজলি সেজন্য না বসে হাত্তা ইউসাল্লিয়া রাকাতাইন দুই রাকাত নামাজ আদায় না করে যেন কেউ না বসে তাহলে কেউ যদি মসজিদে প্রবেশ করে এই মসজিদের হাক হলো দুই রাকাত সালাত বা সালাত আদায় না করে না বসা মসজিদ মানে সেজদার জায়গা মসজিদ মানে যেখানে আল্লাহর সেজদা হবে তাহলে ওইটার কাজ তার নাম হলো কি সেজদা হবে তা আপনি সেজদা ছাড়াই বসে গেলে তাহলে কি তার নামটাকে আপনি কাজে লাগালেন এই জন্য আল্লাহ নবী আলিসাল্লাম বলেন যে কেউ এই যা দেখালা তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে দুই রাকাত সালাদ আদায় করে তারপরে বসবে এই হাদিসটি ইমাম বুখারি ইমাম মুসলিম বর্ণনা করেছেন এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারলাম যে মসজিদে প্রবেশ করার পরে মসজিদের হক হলো সালাদ আদায় করে তারপরে বসা এ বিষয়ে কিছু মাসাইল আমাদের রয়েছে আমরা ছোট্ট বিরতির পরে আপনাদের কাছে সেই মাসলাগুলি বিস্তারিত বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সব্বাইকে নবীজি মোহাম্মদ সাল্লাহ আলহ্লামের মণিমুক্তা মোয়াবিয়াহ রাজিয়াল্লাহু আনহু বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ তালা যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন সহি বুখার প্রথম খণ্ড ইলম অধ্যায় হাদিস সংখ্যা একাত্তর আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বারাকাত আল্লাহ নবী আলিসালাম বলেছেন যে কেউ তোমাদের মসজিদে যখন প্রবেশ করবে তখন যেন দুই রাকাত সালাদ আদায় করে পড়ে এই সালাদটাকে মহাদিসিন ইকরাম ফোকাহেদাম বলেছেন তাহিয়াতুল মসজিদ মসজিদের তাহিয়া কেউ যদি মসজিদে প্রবেশ করে তাহলে দুই রাকাত সালাদ পড়ে বসবে এই তাহিয়াতুল মসজিদের সালাদটা দুই রাকাত এমনকি যে সময়ে নিষিদ্ধতা রয়েছে মনে করেন ফজরের নামাজের পরে সূর্য ওঠার পর্যন্ত আর কোনো সালাত নেই ফজরের দুই রেখা সুন্দর ব্যতিরিকে কিন্তু কেউ মনে করেন মসজিদ থেকে বের হয়ে গেল সূর্য ওঠার আগে আবারও আসলো সেই মসজিদ বা অন্য কোনো মসজিদে গেলেন তাহলে ক্ষেত্রে তিনি আবারও দুই রেখা সালাত পড়ে বসবেন অথবা আসরের পরে মাগরিব পর্যন্ত কোনো সালাত নেই কিন্তু এক্ষেত্রে আপনি হয়তো আসরের পরে ওই মসজিদে বা ভিন্ন মসজিদে প্রবেশ করেছেন সেখানে বসতে চান তবে মনে রাখতে হবে বসার সঙ্গে সম্পর্ক কেউ যদি প্রবেশ করে বের হয়ে চলে যায় তাহলে তো তাকে আর সালাত আদা করতে হচ্ছে না তাহলে সে আসরের পরে হলেও এ তাহিয়াতুল মসজিদ সালাদ আদা করতে পারবে মোট কথা এখানে একটা আপনাদের মশালা জেনে রাখতে হবে যে সমস্ত সালাদগুলি জাতুল আসবাব কোনো কারণের সঙ্গে সম্পৃক্ত ওই সলাদগুলি আপনি আদায় করতে পারবেন নিষিদ্ধ সময়ের মধ্যে তবে সূর্য যখন উঠে সূর্য যখন ডুবে এবং সূর্য যখন মাথার উপরে এই সময় অপেক্ষা করাই আপনার জন্য উচিত হবে সালাত না আদা করে কিন্তু কেউ যদি আদা করে নাই কেউ কেউ বলেছেন জায়েজ রয়েছে এমন কি ইমাম সাহেব যখন খুদবা দিবেন খুদবারত অবস্থায় যদি যখন মসজিদ আপনি প্রবেশ করবেন জুমার দিনে তখনও আপনি এই দুই রেখা সালাত আদায় করেই বসবেন তবে হালকা করে আদায় করবেন কারণ আল্লাহ নবী আলিসাল্লাম একদিন খুদবা দিচ্ছিলেন আর একজন মানুষ মসজিদে ঢুকে বসে পড়লেন আল্লাহ নবী তাকে খুদবা বন্ধ করে বললেন সাল্লাইত নামাজ পড়ছো বললো লাহ আমি তো নামাজ পড়ি নাই আলমিল কম দাঁড়াও ফসল্লি দুই রেখা সলাত আদায় করো সুদ তাই না বিভিন্ন বর্ণনায় এই ধরনের আছে ইজা দাখালা আহাদুকুল মসজিদা ইয়াউমাল জুমা ওয়াল ইমাম ইয়াখতুব ফালিয়ারকা তেন ওয়াল ইয়াতাজাওয়াজ ফিহিমা জুমার দিনে যদি কেউ তোমাদের মসজিদে প্রবেশ করে এমন অবস্থায় যে ইমাম ক্ষুদ্বরত অবস্থায় আছেন তাহলে দুই রাকাত হালকা করে সালাত আদায় করে যেন বসে বন্ধুগণ এই ক্ষেত্রে আমরা যদি এমনটা হয় যে একজন মানুষ যদি তিন রাকাত সালাত পড়ে তাহলে কি তার তাহিয়াতুল মসজিদ হবে যেমন মনে করেন মাগরীবের নামাজ শুরু হয়েছে এখন উনি সরাসরি গিয়ে মাগরীবের সালাতে শরিক হয়ে গেলেন এখন তিন রাকাত পড়ে নিলেন তাহলে কি তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে কারণ তাহিয়াতুল মসজিদ দুই রাকাত বলবো হা হ্যাঁ, হয়ে যাবে বা চার রাকাত পড়লেন জোহর আসর বাইসা সেটাও নিয়ত থাকলে তাহিয়াতুল মসজিদ আদায় হয়ে যাবে আচ্ছা যদি এক রাকাত পড়ে তাহলে কি তার তাহিয়াতুল মসজিদ হবে সেটাও হতে পারে এক্ষেত্রে কেমন ধরেন একজন লোক হয়তো মসজিদ থেকে বের হয়ে গেলেন এশার নামাজ পড়ে সুন্নত পড়ে বেতর না পড়ে ওই মসজিদে অথবা অন্য কোনো মসজিদে প্রয়োজনে মসজিদে প্রবেশ করলেন প্রবেশ করার পরে এখন মনে করলেন যে আমার বেতরটা আমি পড়ে নেব সেই হাজিরা সাব্যস্ত এটাকে অস্বীকার করার কোনো অবকাশ নেই তাহলে এখন গিয়ে মসজিদে বসবে এক রাখার বেতর পড়ে নিয়ে বসে গেলেন তাহলে কি সেটা তাহিয়াতুল মসজিদ হবে বলবো হ্যাঁ তাহিয়াতুল মসজিদ হয়ে যাবে তবে তেলাওয়াতের সেজদা কেউ যদি কোরআন পড়তেছিল পড়তে পড়তে মসজিদে ঢুকলো এখন তেলাওয়াতের সেজদা একটা দিয়ে দিল এই তেলাওয়াতের সেজদা দিয়ে কিন্তু তার তাহিয়াতুল মসজিদ হবে না কারণ সেটা সেজদা হলো সালাত হলো না মনে রাখতে হবে যে সমস্ত সালাদগুলি কারণের সঙ্গে জড়িত সেটা মসজিদে ঢুকলাম একটা কারণ একজন মানুষ হয়তো নামাজ পড়েছে আসর বা আসরের পরে ফজরের পরে মনে হলো আমার তো একটা নামাজ ভুলে গেছিলাম ভুলে যাওয়াটা একটা কারণ কেউ হয়তো আসরের পরে বা ফজরের পরে বা এমন সময় সফর থেকে আসলো সুন্দর দুই রাখার সফরের সালাদ পড়ে বাড়িতে যাওয়া এটাও হতে পারে কেউ হয়তো মনে হলো ইস্তেখারা করবে ফজরের পরে বা আসরের পরে মনে হলো যে আমি ইস্তেখারা করব কোনো বিষয়ে ইস্তেখারা দুই রাখার সালাত আদায় করে নিল এভাবে তাহিয়াতুল মসজিদ এই কারণের সঙ্গে যে সালাদগুলি সংযুক্ত সম্পৃক্ত এই সালাদগুলি এই আদায় করা নিষেধাজ্ঞার সময়ও জায়েজ ওলামারা বলেছেন তবে বিশেষ করে আসরের থেকে মাগরীব এবং ফজর নামাজ পর থেকে সূর্য উদিত পর্যন্ত যায় যেখানে কোনো সন্দেহ নেই বাকি থাকলেও সূর্য যখন মাথার উপরে থাকে যখন ডুবে যায় আর যখন উঠে যখন উপরে এবং যখন ডুবে যায় এই তিন সময় কেউ কেউ বলেছেন যে মসজিদ ওই ওই অবস্থায় প্রবেশ না করা কেউ যদি প্রবেশ করে তাহলে অপেক্ষা করে যখন সময় হবে সকালবেলা দশ পনেরো মিনিট দুপুরবেলা দশ পনেরো মিনিট সন্ধ্যার সময় অপেক্ষা করে তারপরে আদায় করা উত্তম এক্ষেত্রে আরেকটা আমাদের জানা দরকার যদি জুমার দিনে এমন হয় যে ইমাম সাহেব খুদ্া দেওয়ার জন্যে মেম্বারে বসে গেছেন তাহলে আপনি এখন আজানের উত্তর দিবেন না সলাদ শুরু করবেন যদি দ্বিতীয় আজান হয় তাহলে আপনি আজানের উত্তর না দিয়ে সলাদ শুরু করে দেন কারণ খুদ্া শোনা আপনার প্রতি ওয়াজিব অনেকেই বলেন যে ওটা একটা ওয়াজিব আর তাহিয়াতুল মসজিদ পড়া সুন্নত তো আজেব বাদ দিয়ে ক্ষুদবারত অবস্থায় এই জন্য সুন্নত পড়া যাবে না আমরা বলবো যে মাসালা কি আপনি আল্লাহ রাসুলকে শিখাবেন আল্লাহ নবী কি জানতেন না কোনটা ওয়াজেব আর কোনটা সুন্নত তিনি তো দাঁড় করিয়ে তাকে নামাজ পড়ালেন এবং ঘোষণা করলেন যে ইমাম ক্ষুদ্রত অবস্থায় কেউ প্রবেশ করলে সালাদ দুই রাখাত হালকা করে পড়েই বসবে এজন্যে দ্বিতীয় আজান হয় তাহলে আপনি সালাত আদা করে নেবেন তাড়াতাড়ি পরে আপনি আজানে উত্তীর্ণ পারবেন তবে যদি প্রথম আজান হয় বা অন্য অন্য সলাৎ হয় অন্য অন্য দিন হয় তখন তো আপনি আজান শুনে তারপরে আপনি তাহিয়াতুল মসজিদ বা সুন্নত পড়তে পারেন এটা আপনার জন্য সুযোগ রয়েছে বন্ধুগণ বলছিলাম যে এ পর্যায়ে আমরা কিন্তু সালাদ পর্বের ছয় নম্বর অধ্যায় আমরা যেটা আলোচনা হচ্ছিল মসজিদ সংক্রান্ত এটা আমাদের শেষ হয়ে গেল এতে আমরা বেশ কিছু মাসলা মাসেল জানলাম বেশ কিছু আমরা বিধান জানলাম যা আমরা জানলাম ওই অনুযায়ী আমরা আমল করব তাহলে আমাদের প্রতি মহানব্বুল আলমের পক্ষ থেকে রহমত ও দয়া বর্ষিত হবে এরপরে আমরা চলে যাব আপনাদেরকে নিয়ে সপ্তম অধ্যায়ে সালাদ পর্বের বাবু সিফাত আমরা পানির বিধান জানলাম উজু শিখলাম মসজিদ দেখলাম এবার কাপড় যা কিছু শর্ত মর্ত মর্ত সব হলো এবার আমরা সরাসরি সলাতে প্রবেশ করব। সলাতের পদ্ধতি কি হবে এর নিয়মটা কি হবে এই আদায় যে আমরা করব যার যার নিয়ম মতে করবো না এরকম কোনো সুনির্দিষ্ট এর পদ্ধতি রয়েছে সেটা নিয়ে এখন আমরা আপনাদের কাছে শুরু করব বাব ও সেফাত সলা সালাতের পদ্ধতি মনে রাখতে হবে বন্ধুগণ আমরা পদ্ধতি শুরু করার আগে বলবো এর আগেও বলেছি যে সালাতের একটা বাহ্যিক দিক রয়েছে আর একটা আত্মিক দিক রয়েছে ভিতরের দিকটা যাকে বলা ইখলাস অর্থাৎ এই সালাদটা আল্লাহর জন্য হবে আর বাহ্যিকটা হবে যেভাবে মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আদা করেছেন ঠিক ওইভাবে আদা করতে হবে কারণ আল্লাহ নবী আলিসাল্লাম এই সালাদ সম্পর্কে বলেছেন সল্লু কামার আই তুমুনি উসাল্লি আমি মোহাম্মদ সাল্লাম যেভাবে সালাদ আদায় করি ঠিক ওইভাবেই তোমরা সালাদটাকে আদায় করো তাহলে আল্লাহর নবী আলিসাল্লাতামের প্রতি সালাদ ফরজ হয়ে গেল গেল সলাদের গুরুত্ব তাৎপর্য অত্যন্ত কারণ প্রত্যেকটা ফরজ এবাদত এই দুনিয়াতে ফরজ হয়ে গেল কিন্তু সালাত ফরজের ক্ষেত্রে মহানবুল আলমিন তার খালিলকে তার হাবিবকে নিয়ে চলে গেলেন সপ্ত আকাশে মেয়েরাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রজনীর সে উদ্যজগতের ভ্রমণ করিয়ে সেখানে পঞ্চাশ অক্ত সালাদকে ফরজ করে দিলেন মুসা কলিমুল্লাহ আলাইসালাতামের পরামর্শ নিয়ে আল্লাহর নবী আলাইসালাতাম রাহমাতুল্লাহ আলমিন উম্মতের কাণ্ডারি উম্মতের শান্তির দোত সারা পৃথিবীর শান্তির দোত তিনি আল্লাহর কাছে বারবার চেয়ে চেয়ে ওই সালাতের সংখ্যা পাঁচ অক্তে নিয়ে আসলেন আল্লাহ রহরবুল্লা আলমিন বলে দিলেন এই পাঁচ আদায় করতে হবে কিন্তু নেকি হবে তার পঞ্চাশের অর্থাৎ প্রতি অক্ত সালাত দশ গুণ বেশি পাঁচ আদায় কাজ যে পাঁচ কিন্তু সবে কিন্তু পঞ্চাশ আল্লাহ আকবর এই সালাত এমন একটা গুরুত্বপূর্ণ এবাদাত যেটা ইমান এবং বেঈমানের মধ্যে পার্থক্য করে দেয় একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে পার্থক্য করে দেয় যেই নামাজ সালাতের পরীক্ষা কেমতে রব্বুল আলমিন নেবেন যে সালাত আদা করতে পারবে তার জন্য সার্টিফিকেট হবে মুসলিম সে নাজাদ পাবে এবং তাকে আরও দেওয়া হবে ফুল সিরাত পার হয়ে যাবে আর যে সালাদ আদায় করে দেখাতে পারবে না যারা মাঝে মধ্যে পড়েছে ঠিক মতো আদা আদা করে নাই তাদেরকে সালাত আদায় করতে বলা হবে তারা সালাত আদায়ে ব্যর্থ হয়ে যাবে এমনকি তাদের কমরটা কবজগালি শক্ত হয়ে যাবে সেজনা করতে পরে পড়ে যাবে তারা পাবে না সার্টিফিকেট মুসলিম হিসাবে পাবে না নাজাত নিষ্কৃতি এবং পাবে না আলো সেই পুলসেরাত পার হওয়ার জন্যে পুলসেরাতে কেটে তারা জাহানদারি ক্ষিপ্ত হবে না উজবিল্লা এই জন্য আউআলমাইহাসাবুল আব্দ আলী সালা কেয়ামতের মাঠে সর্বপ্রথম সালাতের কি করা হবে বিচার করা হবে হিসাব নেওয়া হবে যার সলাৎ পাশ করে যাবে সমস্ত আমলে পাশ করে তাকে জান্নাতিক বানায় দেওয়া হবে যার নামাজ ফেল ফেল হয়ে যাবে ক্রস তার সমস্ত আমল ক্রস তাকে জাহান্নামে যেতে হবে না উসবিল্লা এই জন্য বন্ধুগুল কেমতে যদি আপনি পাশ করতে চান কেমতের সাবজেক্ট একটা পাশ ফেলে সাবজেক্ট একটা সালাতে যদি পাশ করে যান তাহলে সবগুলি পাশ আর সালাতে যদি ফেল করেন সবগুলি ফেল বিবেচনা করা হবে কোনো উপায় হবে না আল্লাহর জান্নাতে যাওয়ার এই জন্য সালাত আল্লাহ রব্বুল্লা আলমিন সপ্ত আকাশের উপর নিয়ে ফরজ করলেন এই পৃথিবীতে যখন চলে আসলেন আল্লাহ নবী মেয়েরাজ থেকে ফেরত আসলেন সকালবেলা আল্লাহ রব্বুল্লা আলমিন তার জিবরুল আমিনকে তার হাবিবের কাছে খালিলের কাছে পাঠিয়ে দিলেন যাও আমার রসুলকে সালাতের পদ্ধতি শিখিয়ে দাও তাই জিবরুল আমিন আলিসালাতাম ইমাম হলেন আর মুক্তাদি হলেন কে ফেরস্তাদের সর্বশ্রেষ্ঠ ফেরস্তা জিবরুল আমিন নবী রসুলদের সর্বশ্রেষ্ঠ রাসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম সর্বশ্রেষ্ঠ ফেস্তা ইমাম সর্বশ্রেষ্ঠ নবীর রসুল হলেন মোহাম্মদ মুক্তারি এবার জিবিল আমিন দুই দিন ধারাবাহিকভাবে পাঁচক্ত সালাত মোহাম্মদ সাল্লামকে শিখিয়ে দিলেন তার পদ্ধতি তার সময় তার নিয়ম তার কানুন তার হুকুম তার আকাম সব কিছু আল্লাহর মাধ্যমে শিখে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শিখিয়ে দিলেন আর মোহাম্মদ সাল্লা সাল্লাম কি করলেন তার এই সালাতের নিয়ম পদ্ধতি হুকুম আহকাম শিখিয়ে দিলেন তার উম্মতকে বিস্তারিতভাবে এজন্যে সলাদ সংক্রান্ত যত মাসলা মাসাইল যত হাদিস যত মাসালা এত কিন্তু অন্য অন্য ব্যাপারে না হজ বলেন রোজা বলেন জাকাত বলেন আরও যেগুলি আছে এগুলির ব্যাপারে কিন্তু এত মাসাইল নেই আমরা এই সলাতের পদ্ধতি পর্বটা আপনাদের জন্যে এর প্রতি পর্বতে আলোচনা সুবিস্তারিত করব সুবাহানাক আল্লাহমদিকা আশাহু আল্লাহ ইলাহ ইন্তা আস্তাক ফিরুকা ওয়াতুব ইলাইক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ